على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان كرام دیگر مسلیان عظام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সাবান মাসের এই প্রথম জুমায় জুমা পড়ার জন্য আসার তাওফিক এনায়েত করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ কয়েক জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু পরিচয় আল্লাহর সৃষ্টির মাধ্যমে এ বিষয় নিয়ে আলোচনা পেশ করছিলাম সেখান থেকে গত জমাতে আমরা মেয়েরাজ সম্পর্কেও কিছুটা আলোচনা করেছিলাম তাও মূলত আল্লাহর পরিচয়কেই বহন করে আল্লাহ সুবাহ তার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে সমস্ত আসমানগুলো ভ্রমণ করিয়েছেন জান্নাত জাহান্নামকে দেখিয়েছেন এই সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের মহান সৃষ্টির পরিচয় বহন করে এজন্য যুগে যুগে যারা একটু জ্ঞানী যারা বিজ্ঞানী তারা আল্লাহর পরিচয় আল্লাহর অস্তিত্ব এগুলো স্বীকার করেছে এবং বর্তমান যুগেও করছে নাস্তিক একেবারেই সংখ্যায় কম এখনো বর্তমানে দুনিয়াতে নাস্তিক যারা আল্লাহর অস্তিত্বকে সম্পূর্ণভাবে অস্বীকার করে এদের সংখ্যা খুবই নগণ্য বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা এজন্য আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছেন একজন বিজ্ঞানী পদার্থ বিজ্ঞানী রবার্ট মরিস উনি বলছেন যে মহাসত্য উদ্ভাবনের জন্য জরুরি শর্তাবলীর ভিত্তিতে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা গ্রহণের চেষ্টা করা হলে তা স্বতঃস্ফূর্ত ভাবে স্পষ্ট ও প্রকাশ হয়ে ধরা দিবে আল্লাহ ও মানুষের মধ্যে যে সম্পর্ক থাকতে পারে বা থাকা উচিত সে সম্পর্ক কেউ গবেষণা করলে সেই গবেষণার জন্য অবশ্য পালনীয় শর্ত সমূহ অতীব গুরুত্বের সহকারে ও সর্বান্তকরণে পূরণ করলে বাঞ্ছিত সম্পর্ক স্থাপিত হতে পারে অর্থাৎ আল্লাহকে নিয়ে যদি মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য গবেষণা করে তো সে অবশ্যই আল্লাহর পরিচয় পাবে আল্লাহকে সে জানতে পারবে এমনিভাবে বিশ্বের আর এক বিজ্ঞানী গণিত ও রাসায়নবিদ জন ক্রিপ কথরান তিনি বলেছেন যখন এই জড় জগৎ নিজেকে নিজে সৃষ্টি করতে পারেনি পারেনি তার পরিচালনাকারী আইনাবলী সৃষ্টি করতে তখন সৃষ্টির এই কাজ নিশ্চয়ই অজড় কোনো প্রতিনিধি দ্বারা সম্পাদিত হয়েছে একটা জড় পদার্থ সে নিজেকে নিজে চালাতে পারে না নিজে কিছু আবিষ্কার করতে পারে না তো নিশ্চয়ই এই সবগুলো কোনো অজড় পদার্থ বা অজড় কোন প্রতিনিধি দ্বারা সম্পাদিত হয়েছে উক্ত প্রতিনিধি এই কাজ করতে গিয়ে অতীব বিস্ময়কর অলৌকিক ব্যাপারাদি সম্পাদন করেছেন তাতে এই প্রতিপন্ন হয় যে এই প্রতিনিধি নিশ্চয় সর্বশ্রেষ্ঠ মনীষার অধিকারী যে মনীষাকে মনের প্রতীক বলা যায় জড় জগতে মনকে কাজে লাগাতে হয় এইভাবে এক এক বিজ্ঞানী আর একজন বিজ্ঞানী ডোনাল্ড হেনরি পেটার গাণিতিক ও পদার্থ বিজ্ঞানবিদ উনি বলেছেন বিশ্ব প্রকৃতির প্রস্তুতি প্রক্রিয়া সম্পর্কে যে কোনো কিছুই বিবেচনা করা হোক না কেন অথবা প্রকৃতির উৎপত্তি সম্পর্কে যে কোনো প্রশ্নের পর্যালোচনা করা হোক না কেন একজন বৈজ্ঞানিক হিসেবে সকল বিষয়ে সক্রিয় প্রধান ভূমিকায় আল্লাহকে বসিয়ে আমি পরম সন্তুষ্টি লাভ করি প্রতিটি ক্ষেত্রে আল্লাহ হচ্ছেন মূল চরিত্র যেসব প্রশ্নের আজও জবাব দেওয়া হয়নি একমাত্র তিনি তার জবাব এভাবে আল্লাহ সুবাহান যারাই আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেছেন যারাই আল্লাহর সৃষ্টির কিছুটা জ্ঞান রাখেন তারা আল্লাহর পরিচয়কে স্বীকার করেছেন এরকম আর বিজ্ঞানী উনি বলেছেন প্রাকৃতিক প্রপঞ্চে আল্লাহকে যেভাবে মূর্ত করা হয়েছে তার মধ্য দিয়ে আল্লাহকে হৃদয়ঙ্গম করার ক্ষমতা আজও মানুষের সীমাবদ্ধ তাই আল্লাহতেই আল্লাহর অস্তিত্ব এই বিশ্বাসের একটা আধ্যাত্মিক ভিত্তিও থাকে যা ইমানের ভিত্তি তাই মানুষের স্বভাব বৃদ্ধ ইমানের ভিত্তিতে এক স্বয়ংকৃত আল্লাতে বিশ্বাস স্থাপন করা অনেক মানুষের জীবনে ব্যক্তিগত আনন্দ ও তৃপ্তি লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এভাবে আরো অনেক বিজ্ঞানীদের কথা আছে বিভিন্ন বিজ্ঞানী রিচার্ড ক্যামিস থামাস ডেভিড সামান্য পানি আপনাকে গল্প বলবে একটা বিজ্ঞানের একটা শীর্ষ একটা নিবন্ধ তো সেখানে তিনি বলেছেন আমি অজৈব এই বিশ্বে আমার চারিদিকে নিয়ম শৃঙ্খলা আর সুপরিকল্পিত পরিকল্পনাই দেখতে পাই আমি বিশ্বাস করি না আকস্মিক ভাবে ও ভাগ্যক্রমে পরমাণুর একত্রিত হওয়ার ফলে এই সব কিছু সৃষ্টি হয়েছে এবং আমার চারদিকে তারা বিরাজ করছে তার কারণ মনে করি পরিকল্পনার জন্য মনীষার প্রয়োজন আর সেই মনীষাকেই আমি আল্লাহ বলে অভিহিত করি এরকম আর একজন বিজ্ঞানী পদার্থ বিজ্ঞানী ও রসায়ন শাস্ত্র বিজ্ঞানী অস্কার লিও ব্রাউর তিনি বলেন আমাদের মুখোমুখি অপরিহার্য প্রশ্ন একটা বইয়ের নাম যেটা এটাতে তিনি বলেছেন যে সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে স্বীকৃতি দান এবং তার ফলে মহাবিশ্বের সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে আল্লাহকে মেনে নেওয়ার মাত্র একটি অর্থ থাকতে পারে আর তা হল মানুষের প্রতি অমানুষী আচরণের পরিসমাপ্তি এমনিভাবে আর এক বিজ্ঞানী ইরভিং উইলিয়াম উনি বলছেন আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করার কারণ হচ্ছে আমি মনে করি না সর্বপ্রথম ইলেকট্রন বা প্রোটন অথবা প্রথম পরমাণু বা প্রথম অ্যামিনো অ্যাডিস অথবা প্রথম প্রোটোপ্লাজম অথবা প্রথম বীজ অথবা সর্বপ্রথম মস্তিষ্কটির জন্মের জন্য কেবলমাত্র দৈবই দায়ী আমি আল্লাহকে বিশ্বাস করি তার কারণ আমার কাছে এই সব কিছুর মূলে আল্লাহর পবিত্র অস্তিত্বই একমাত্র যুক্তিসিদ্ধ ব্যাখ্যা হতে পারে এরকম ভাবে আর এক বিজ্ঞানী ইঞ্জিনিয়ার কেরাক এম হ্যাথাওয়ে তিনি লিখেছেন আমি যে বিষয়টি স্পষ্ট করে দিতে চাই তা হচ্ছে যে মহাবিশ্বের পরিকল্পককে অবশ্যই অলৌকিক হতে হবে আমি বিশ্বাস করি যে আল্লাহ অলৌকিক এইভাবে আর একজন বিজ্ঞানী জ্যোতির্বিদ ও গাণিতিক মার্লিন গ্রান্ট স্মিথ তিনি বলেছেন আমার কথা হচ্ছে আমি বিশ্বাস করি আল্লাহ আছেন এবং যারা তাকে অধ্যাবসায় সহকারে পাওয়ার চেষ্টা করেন তিনি তাদের জন্য মহা পুরস্কার দাতা এইভাবে আর একজন বিজ্ঞানী রাসায়নিক তিনি বলেছেন আল্লাহকে অথবা আল্লাহর কল্পনাকে অবাঞ্ছিত মনে না করে অথবা কথিত অপরিজ্ঞাত বিষয়াবলীর মধ্যে তাকে শ্রেণীভুক্ত না করে মহাবিশ্বের আইন ও শৃঙ্খলার মধ্যে তাকে দেখা এবং তার কাজের প্রশংসা করা আমাদের উচিত আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহর পরিচয় লাভ করা এবং তাকে স্বীকার করা তার প্রশংসা করা উচিত এজন্য কোন এক ফার্সি কবিও লিখেছেন যখন আল্লাহকে কেউ দেখতে চায় তো তিনি লেখেন দরজাখুন মকফি চু বোয়ে গুল দার বর্গে গুল আর কে দিদান মাইলে দার সুখান বি বিনাক মোরা ফুলের ভিতরে যেমন ফুলের সুগন্ধি লুকায়িত থাকে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনও আমার সৃষ্টির মধ্যে লুকায়িত আছি আমার পরিচয় লুকায়িত আছে সুতরাং যারা আমাকে দেখতে চাও দুনিয়াতে বসে তারা আমার পরিচয় আমার সৃষ্টি এগুলোকে লক্ষ্য করে এগুলোকে দেখো এইভাবে আমরা লক্ষ্য করলাম যে বিশ্বের বড় বড় বিজ্ঞানী তারা আল্লাহর পরিচয়কে স্বীকার করে আল্লাহ সুবাহ আছেন এগুলো বিশ্বাস করে এগুলো যে শুধুমাত্র বর্তমান যুগের বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটা না আগের যুগেও যারা বিজ্ঞানী ছিল অথবা ধার্মিক ছিল এমনকি ইহুদি খ্রিস্টান তারাও আল্লাহকে বিশ্বাস করত নাস্তিক সর্বযুগে সামান্য কিছু লোকই ছিল আমরা এজন্য কোরআনুল কারিমের কিছু আয়াত পেশ করব যেগুলো আপনারা আগেও শুনেছেন বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত জন্য আমি আবার আলোচনা করছি আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে বলেন ওয়ালাইন নম্বর আয়াত আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কাদেরকে কাফেরদেরকে মক্কার এহুদি খ্রিস্টান এদেরকে জিজ্ঞেস করেন তৎকালীন কুফারদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ এমনি ভাবে সুরায় জুমার এর আটত্রিশ নম্বর আয়াত সুরায় লোকমানের পঁচিশ নম্বর আয়াত সুরায় জুখরুফের নয় নম্বর আয়াত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহেল আবুল হাব ফেরাউন নমরুদ ওতবা সাইবা মক্কার কুফাদেরকে জিজ্ঞেস করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কে সৃষ্টি করেছে আকাশ এবং কে সৃষ্টি করেছে জমিন না লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম তারা বলবে এই সব কিছু সৃষ্টি করেছেন এক পরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী স্রষ্টা যিনি তিনি সৃষ্টি করেছেন মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সুবাহান হুয়া তারা সৃষ্টি করেছেন সুতরাং বুঝে গেল এই সবগুলোকে তৎকালীন কাফেররাও বিশ্বাস করত কোরআন আরো সাক্ষী দিচ্ছে ওয়ালাইন তাও তাহুম্মান নাজ্জালা فأحيا به الأرض من بعد موتها ليقولن الله سورة عنكبوت 63 নম্বর আয়াত ولئن سألتهم من نزل من السماء ماء হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে অবতীর্ণ করে আকাশ থেকে পানি ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা অতপর সেই পানির মাধ্যমে জমিনকে মৃত্যু হয়ে যাওয়ার পরে আবার কে জীবিত করে কে তার থেকে ফসল উৎপন্ন করেন এই জমিনকে আবার কে জীবিত করেন তারা বলবে সব করেন আল্লাহ সুহান হুয়া তারা আল্লাহ করেন কোরআনের সুরায় মমিনুন এর চুরাশি নম্বর আয়াত থেকে শুরু হয়েছে এই নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে এই সাত আকাশের মালিক এবং কে আরশে আজিমের মালিক এই সব কিছুর মালিককে আপনি যদি জিজ্ঞেস করেন এরকম আপনি জিজ্ঞেস যদি করেন কামার যদি আপনাদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে চন্দ্র এবং সূর্য তারা বলবে সবকিছু করেন আল্লাহ আল্লাহ এগুলো করেন এই বিশ্বাসটা ওরা করবে এ কথা কোরআন সাক্ষী দিচ্ছে এমনি ভাবে আল্লাহ সুবহান আরো বলছেন বলো জমিন এবং জমিনে যা কিছু আছে এই সবগুলো কার তারা বলবে সবকিছু আল্লাহ উলমার রব্বুস সামাওয়াতি সাবঈ ওয়া আরশিল আযীম লিল্লাহি উলমান বিয়াদিহি মানাকু তুকুল্লে জিজ্ঞেস করো ওদেরকে মান কে সেই মান বিয়াদিহি মালাকুত কুল্লে শাইইন যার হাতে সবকিছুর সার্বভৌমত্ব এবং সবকিছুর ক্ষমতা তিনি কে আলাইহি যিনি সমস্ত মানুষকে আশ্রয় দান করেন তাকে কেউ আশ্রয় দিতে পারে না এই সব যদি আপনি জিজ্ঞেস করেন তারা বলবে সবকিছুই আল্লাহ করেন এরকম ভাবে আর এক আয়াত সুরা ইউনুসের একত্রিশ নম্বর আয়াত আপনি জিজ্ঞেস করুন তোমাদেরকে রিজিক দান করে কে মাইয়ার তোমাদেরকে কে রিজিক দান করে মিনাস সামায় আর্থ আসমান এবং জমিন থেকে আবসার কে তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির মালিক কে তোমাদের জন্য মৃত্যু থেকে জীবন সৃষ্টি করেন একটা দিন মৃত্যু এখান থেকে জীবন সৃষ্টি করেন এবং এই সব কিছুর ইন্তজাম কে করেন এই সব কিছু নিয়মিত চলছে এই সব কিছু কে করেন তারা বলবে সবকিছু করেন আল্লাহ এইভাবে আল্লাহ আব্বুল আলমিনকে যুগে যুগে লোকেরা বিশ্বাস করত মক্কার কুফাররা যে আল্লাহকে বিশ্বাস করত এর আর একটা সহজ প্রমাণ হচ্ছে যে আমাদের নবীজির আব্বার নাম ছিল আবদুল্লাহ আমাদের নবীজির আব্বার নাম কি আবদুল্লাহ তার নবীজির জন্মের আগেই তার আব্বার নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা যদি তৎকালীন কুফাররা মক্কার লোকেরা আল্লাহকে বিশ্বাস নাই করত তাহলে আবদুল্লাহ নাম কেউ তার রাখত না অথচ আব্দুল মুতালেব তার পুত্র এক নাম রাখলো আবদুল্লাহ এইভাবে কিন্তু বিষয়টা পার্থক্য কোন জায়গায় আমরা সেটা আলোচনা করব একদিকে যেমন আবদুল্লাহ ছিল এক পুত্রের নাম আর একদিকে ছিল আব্দুল শামস আব্দুল উজ্জা উজ্জা একটা মূর্তির নাম মূর্তির নামে আব্দুল উজ্জা আব্দুল শাম সূর্যের গোলাম এসব নামও ছিল তো যাই হোক আল্লাহকে তারা বিশ্বাস করতে এটা আমি প্রমাণ করছি বিভিন্ন দিক থেকে এমনি ভাবে ফেরাউন যে নিজেও একদিকে আল্লাহ দাবি করেছিল কোরআনে বলা আছে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল কোরআনে আসছে মা আলিম তুমিনিলাহিন বাইরি আমি জানি না যে তোমাদের আমি ছাড়া আরো কোন আল্লাহ আছে আর এক জায়গায় সে বলল লাইনিত্তাহাল তাইলাহান বাইরি যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ মনে করো আল্লাহ বিশ্বাস করো আমি তোমাকে জেলখানা ঢুকিয়ে দেব এই ফেরাউন যে ফেরাউন দাবি করতো আনা রব্বুকুমুল আলা ফাহাসারা ফানাদা সুরা আছে ফাহাসারা ফানাদা সে সমস্ত মানুষকে জমা করলো এবং সে জোরে ঘোষণা করলো আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের প্রধান রব এইভাবে ঘোষণা করলো যে লোকটা সেই লোকেও কিন্তু আল্লাহ বিশ্বাস করত কোরআন তার সাক্ষী দেয় সুরায় সাত নম্বর সুরা আরাফের একশো সাতাইশ নম্বর আয়াত وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك ফেরাউন এর যারা সভাসদ ছিল ফেরাউনের পরামর্শদাতা যারা ছিল তারা বলল আকাজারু মূসা ওয়া কওমাহু তুমি মূসা এবং তার জাতিকে কি এই সুযোগ দিবে লিউফসিদু ফিল আরদ তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে ওয়া ইয়াদারাকা ওয়া আলিহাতাকা এবং তোমাকে এবং তোমার আলিহাদেরকে বর্জন করবে তোমাকে এবং তোমার আলিহাদেরকে আলিহা আল্লাহর বহুবচন হচ্ছে আলিহা তোমাকে এবং তোমার আল্লাহদেরকে সে বর্জন করবে এই সুযোগ কি তুমি মুসাকে দিবে তাহলে বোঝা গেল ফেরাউনের অনেকগুলো আল্লাহ ছিল তাহলে ফেরাউন নিজের আল্লাহ কি অর্থ দাবি করেছিল ফেরাউন নিজে আল্লাহ দাবি অর্থ হল যে সে মিশর সার্বভৌমত্ব মিশরের আইনদাতা বিধানদাতা দাবি করতো এই অর্থে সে নিজেকে আল্লাহ দাবি করেছিল এই জন্য এই জন্য সে কাপের ছিল কিন্তু এমনি আল্লাহকে সেও স্বীকার করত এরপরে শুধু এ পর্যন্তই না মক্কার লোকেরা যে আল্লাহকে স্বীকার করত এটা আমি প্রমাণ পেশ করেছিলাম যে যখন আব্রাহাম আচ্ছা আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভাঙতে আসলো তৎকালীন কাবার মোতাবল্লি আব্দুল মোত্তালেবের কিছু বকরি দুম্বা ভেড়া এগুলো নিয়ে গেল ওই আব্রাহার লোকেরা আব্রাহা বাদশাহ মক্কার থেকে একটু দূরে মিনার শেষ প্রান্তে মুজদালেফার এদিকে সেখানে অবস্থান নিল এটাকে বলা হয় বাপনে মহাসার যেখানে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এখানে সে অবস্থান নিল তার মোবাইল সিংহাসন সে স্থাপন করলো এরপরে আব্দুল মুতালেব যখন শুনলেন তার দক্ষিণ দ্বারা দুম্বা নিয়ে গেছে ওই আব্রাহার লোকেরা তিনি ওখানে গেলেন আব্রাহা বাদশাহ আব্দুল মুতালেবের প্রশংসা আগেও শুনেছে মক্কার কোরাইজের লিডার কাবার মতাবাল্লি এই জন্য তার প্রভাব আব্রাহার বাদশার অন্তরে ছিল এরপরে আব্দুল মুতালেব দেখতেও ছিলেন সেরকম কোরাইজ বংশের নেতা আল্লাহ রসুলের দাদা কাজে সেভাবেই তার চেহারা ছিল দেখার পরে সে আরো প্রভাবিত হলো নিজের মোবাইল সিংহাসন থেকে নেমে একটা চাদর বিছিয়ে বসলো আব্দুল মোত্তালেবের সঙ্গে কথা বলার জন্য আব্দুল মোত্তালেব কথা কোনো ভূমিকা ছাড়া শুরু করলেন আমি শুনেছি আপনার সৈনিকেরা আমার কিছু বকরি ভেড়া দুম্বা ধরে নিয়ে এসেছে এগুলো ফেরত নেওয়ার জন্য আমি এসেছি আব্দুল হাবাদশা বলল আপনার প্রশংসা আপনার পরিচিতি আমি যতটুকু জানতাম তাতে আমার মনের মধ্যে আপনার একটা বিরাট অবস্থান ছিল প্রভাব ছিল আপনাকে দেখার পরে আমার সেই প্রভাব আরো বেড়ে যায় কিন্তু আপনার কথা শুনে আমার সবকিছু মেলান হয়ে গেছে পানি হয়ে গেছে কারণ আমি এসেছি আপনার যেটার সাথে মর্যাদা জড়িত আপনার বংশের মর্যাদা আপনার নেতৃত্ব আপনার সেই ধর্ম সবকিছুর গুরুত্ব যেটার উপরে নির্ভর করে থানায় কেন ভাঙ্গার জন্য এসেছি আর আপনি সেই বিষয়ে কোনো কথা না বলে আপনি কথা বলছেন সামান্য দুম্বা ভেড়া বকরি নিয়ে আব্দুল মুত্তারের তখন যে উত্তর দিয়েছিলেন এটা আমাদের জন্য শিক্ষার বিষয় তিনি বললেন আর হ্যাঁ, তুমি ঠিকই মনে করেছ কিন্তু বিষয়টা হচ্ছে এই আমি এই দুম্বা ভেড়া বকরির মালিক সেজন্য এগুলোর জন্য কথা বলতে এসেছি আর এই কাবার যিনি রব কাবার মালিক আমি নই কাবার মালিক হচ্ছে আল্লাহ সুবাহান যিনি আসমান এবং জমিনের মালিক তোমার আমার মালিক তুমি কাবা ভাঙতে গেলে সে আল্লাহ তোমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তোমার মোকাবেলা করবেন আল্লাহ কাবার হেফাজত করবেন কি পাকা ইমান শুধু এ পর্যন্তই না আল্লাহ রাসুল সাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ বছর খানায় কাবা নির্মাণের প্রয়োজন হল মক্কার তৎকালীন সংসদ ভবন দারুণ্য দোয়া এখানে বসলো Abu Jahed Abul Hab Abu Sufyan মক্কার সব নেতারা খানা একেবারে নির্মাণ করার প্রয়োজন হয়েছে সবাই চাঁদা জমা করো চাঁদা জমা করলো হিসাব নিকাশ করে দেখা গেল এই চাঁদা দিয়ে এই পয়সা দিয়ে কাবা পূর্ণ কাবা যে কাবা ইব্রাহিম আলাহাম নির্মাণ করেছিলেন এটা নির্মাণ করা সম্ভব নয় সেই জন্য পরামর্শ হলো প্রস্তাব আসলো কেউ বলল যে একটা কাজ করা হোক আমাদের এই হালাল পয়সা যেহেতু হচ্ছে না কিছু হারাম পয়সা যোগ করে নির্মাণ করা হোক আর একদিকে প্রস্তাব করা হলো যে না কাবাকে আমরা ঠিক রাখবো আর হারাম পয়সা লাগাবো না তাতে যে পর্যন্ত হয় তাই করবো আল্লাহর ঘরে হারাম পয়সা লাগাবো না সিদ্ধান্ত হলো যে হারাম পয়সা দিয়ে কাবা নির্মাণ করব না এই জন্য কিছু অংশ প্রয়োজনে বাদ দিব বাদ দিয়েই কাবা নির্মাণ করা হলো আজ পর্যন্ত কাবার সেই অংশ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাবার একটা অংশ করে এক তৃতীয় অংশ কাবার বাহিরে কারণ মক্কার লোকেরা হালাল পয়সা দিয়ে কাবা নির্মাণ করতে সক্ষম হয় নাই এই জন্য কিছু অংশ বাদ দিয়ে হালাল পয়সায় যে পর্যন্ত হয়েছিল সে পর্যন্ত তারা করল এই বিবেচনা যদি আমরা করি তাহলে দেখা যায় মক্কার লোকেরা খালি আল্লাহকে বিশ্বাস করতো না আমরা যেরকম ভাবে মসজিদ নির্মাণ করতে গিয়ে সুৎখর ঘুষখোর মৎখর জুয়াচর কারো পরোয়া করি না সবার পয়সা নেই মক্কার লোকেরা এই কাজটাও করে নাই মক্কার লোকেরা কাবা তকত উলঙ্গ হয়ে কয় যে কাপড় চোপড় যা পরিধান করে আছে যে সুদের টাকা থাকতে পারে সুদের কোনো বিশ্রম থাকতে পারে সেজন্য কাপড় খুলে উলঙ্গ তপ করত যে কারণে মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল হজরত আসেন নয় বছর আলী রাজি আল্লাহ তালুকে পাঠালেন হজের সময় আবু বকরকে আমিরুল হজ করে এবং আলীকে বললেন ঘোষণাকারী হিসাবে ঘোষণা করো যে আল্লাহ ইয়াতুফা ফিল বাইতে ওয়ালা মুশরিক যে এই বছরের পরে আর কোন মুশরিক বাইতুল্লাহ হজ করতে আসতে পারবে না কোন উলঙ্গ ব্যক্তি তফ করতে পারবে না কারণ ওরা তফ করত এমনকি লাভবাহিক বলতো আমরা যে লাভবাহিক করি সে লাভবাহিক মিসকাতের হাদিস আছে লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক আলা শারিক আলাকা লাভবাহিক ইল্লা শারিকান হুয়া লাকা তামলিক হুয়া মালাকা একটু যোগ করতে শেষে গিয়ে আমি সেটাই আলোচনা করবো ইনশাআল্লাহ এটা মেসকা শরীফ কেতাবুল হজের ভিতরে আছে তারা এই লাভবাহিক করত এরকম ভাবে আল্লাহ রসুলের সঙ্গে যখন বদরের যুদ্ধে আবু জাহেল যুদ্ধের জন্য গেল বদরের যুদ্ধের আগের রাত্রে একদিকে যখন আল্লাহ রসুল সাল্লাম তার তাবুতে দোয়া করছেন হে আল্লাহ তুমি যদি এই মুসলিম ও মোমেনদেরকে ধ্বংস করে দাও কে তোমার তাওহিদের কথা বলবে কে তোমার প্রতি ইমানের কথা বলবে একদিকে দোয়া করছেন আল্লাহ রসুল সালাম তা তাবুতে বসে নাম ধরে ধরে দোয়া করেছেন আল্লাহ আলাইকে বাবে জাহাল আল্লাহ আলাইকে বেহত্তমা সাইবা নাম ধরে ধরে বললেন আল্লাহ তুমি আবু জাহালকে ধ্বংস করো ওতমা সাইবাকে ধ্বংস করো আবু বকর সিদ্দিক দিয়ে মুখে হাত দিলেন ইয়ারসুল্লাহ বাপ বাপ আর লাগবে না আপনার দোয়া যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে একদিকে আল্লাহ রসুল দোয়া করছেন আর একদিকে আবু জাহেল দোয়ায় লিপ্ত আছে আবু জাহেল যে দোয়া করেছিল তাই ইতিহাসের সব কিতাব পাবেন সিরাতের সব কিতাবে আছে আল্লাহ আল কাবা হে কাবার মালিক কাবার রব আমরা তোমার কাবা নির্মাণ করেছি কাবার সংস্কার করি কাবার হেফাজত করি যারা হাত কাটতে তাদেরকে পানি পান করাই সব কিছু আমরা হাজিদের খেদমত করি তোমার মেহমানদের তাজিম করি হে কাবার রব এই দুইটা দল যুদ্ধে লিপ্ত হচ্ছে একটা দল তোমার প্রিয় দল আবু দল আর একটা দল মোহাম্মদের দল যারা ধর্ম ত্যাগ করেছে মা তারা ধর্ম ত্যাগ করেছে সবই হয়ে গেছে আমরা তার সঙ্গে যুদ্ধ লিপ্ত হচ্ছি হে কাবার মালিক এই দুইটা দলের মধ্যে যে দলটা তোমার কাছে বেশি প্রিয় তাকে সাহায্য করো কি দোয়া করলো এই দুইটা দলের মধ্যে যে দলটা তোমার কাছে বেশি প্রিয় তাকে সাহায্য করো পরের দিন যুদ্ধ হলো আল্লাহ রাসুল সাল্লাম যুদ্ধে বিজয় লাভ করলেন আল্লাহ তারা বিজয় দিলেন আবু জাহেল মরল তার সঙ্গে আরো সত্তরটা কাফের মরল আল্লাহ রসুলাম পরের দিন বললেন যে আল্লাহ তালা আবু জাহেলের দোয়াকে মেনে নিয়েছেন দোয়াকে কবুল করেছেন কারণ সে দোয়া করেছিল যে দলটা আল্লাহ তোমার কাছে প্রিয় তাকে সাহায্য করো আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় নবীকে সাহায্য করেছেন তার প্রিয় দলকে সাহায্য করেছেন আর ওর দলকে ধ্বংস করে দিয়েছেন এইভাবে আমরা আরো যদি একটু সামনে যাই তাহলে দেখি যে ইবলিস ও আল্লাহকে স্বীকার করে আল্লাহ আছেন কথা ইবলিস বিশ্বাস করে ইবলিসকে যখন জান্নাত থেকে বহিষ্কার করা হলো আল্লাহ সুবাহ তারা তাকে বিতাড়িত করলেন তখন ইবলিস আল্লাহর কাছে দোয়া করেছিল সুরায় হিজর পনেরো নম্বর সুরার সাতত্রিশ নম্বর হাতে বলা আছে রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি হে আমার রব তুমি আমাকে কেমন পর্যন্ত অবকাশ দাও সুযোগ দাও হায়াত দান করো আল্লাহ তারা বললেন ফাইন্না কেমিনাল মঞ্জারিন তোমাকে কেমন পর্যন্ত হায়াত দেওয়া হলো এমনি ভাবে কোরআনের আর এক আয়াত সুরে হাসর উনষাট নম্বর সুরা ষোলো নম্বর আয়াতে আছে কামাতালি আলিল ইনসান ফালাম্মা কাফারা যখন সে বল কুফুরি করলো অলা ইন্নি বাড়ি উম্মিনকা মানে শয়তান একজনকে বুদ্ধি দিল তুমি কুফুরি করো যখন সে সে বুদ্ধি অনুযায়ী কুফুরি করলো তখন শয়তান কি বললো আমি তোমার থেকে পারা করলাম সম্পর্ক ছিন্ন করলাম ইন্নি আখাফুল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহকে ভয় করি যে আল্লাহ রব্বুল আলামিন গোটা জগৎ সময়ের দিন রব কে বলছে শয়তান এরকম ভাবে বদরের যুদ্ধের সময় ওই যে আবু জাহালদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন আবু জাহালরা মূলত যুদ্ধ না করার পরিকল্পনা করেছিল ফিরে আসবে শয়তান সে সময় গিয়ে তাদেরকে বুদ্ধি দিল কারণ আবু জাহালরা গিয়েছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী দলকে সাহায্য করার জন্য আল্লাহ রসুল সাল্লাম যখন জানতে পারলেন মক্কার একটা উচ্চ পর্যায়ের ব্যবসায়ী দল মদিনার রাস্তা হয়ে সামদাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে তাদের উদ্দেশ্য হলো এই ব্যবসায় যে লাভ হবে সেই লাভ দিয়ে তারা অস্ত্র কিনে মদিনায় আক্রমণ করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন জানতে পারলেন তখন সাহাবিদেরকে বললেন চলো এই ব্যবসায়ী দলকে আমরা আটকে দিব মূলত ব্যবসায়ী দলকে হামলা করার জন্য আল্লাহ রসুল সাল্লাম তিনশো তেরো জন সাহাবিদেরকে সাথে নিয়ে রওনা হলেন কিন্তু মদিনার মধ্যে গোয়েন্দা ছিল মুনাফিক ছিল তারা আবু সুফিয়ানকে জানিয়ে দিল এই রাস্তা দিয়ে গেলে তোমাদের বিপদ আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে হামলা করবেন যে কারণে আবু সুফিয়ান মক্কায় পত্র লেখল যে ব্যবসায়ী দলকে সাহায্য করতে আসো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পথে হামলা করতে পারে এই চিঠি পাওয়ার পরে আবু জাহেদের নেতৃত্বে এক হাজার সশস্ত্র যোদ্ধা মদিনার দিকে রওনা হয়ে আসে আবু সুফিয়ানের ব্যবসায়ী দলকে সাহায্য করার জন্য আবু সুফিয়ান একদিকে তোমার সাহায্য চাইল আর একদিকে নিজেও বাঁচার চেষ্টা করলো সে মদিনার রাস্তা না ধরে সাগরের পার দিয়ে যে রাস্তা আছে মক্কায় যাওয়ার সে রাস্তায় মক্কায় পৌঁছে গেল এরপরে চিঠি লেখলো আবু সুফিয়ানকে আবু জাহেলকে তোমরা গিয়েছিলে আমাদেরকে সাহায্য করার জন্য আমরা মক্কায় পৌঁছে গেছি তোমরা ফিরে আসো আবু জাহাল তখন পরামর্শে বসলো যে আমরা যুদ্ধ করব না যুদ্ধ না করে ফিরে যাব বেশিরভাগ লোকদের পরামর্শ ছিল যুদ্ধ না করে ফিরে যায় কারণ আমাদের উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী দলকে সাহায্য করা তাদেরকে রক্ষা করা তারা যখন নিরাপদে মদিনায় চলে মক্কায় চলে গেছে এখন আর যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই এই সময় শয়তান এসে হাজির নজ্জ এলাকার একজন বড় পীর সাপ ছিল তখন আরবি ওই পীরের সুরত ধরে আসলো এসে কি বলল কোরআন শেবের সুরা আনফালের 48 নম্বরে বলা হচ্ছে শয়তান তাদের সামনে সাজিয়ে গুছিয়ে সুসজ্জিত করে বিষয়টা উপস্থাপন করলো আজকে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না তোমাদের মোক্ষম সুযোগ একদিকে তোমরা সশস্ত্র যোদ্ধা আর একদিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনশো তেরো জন অস্ত্র নেই তারা যুদ্ধ করতে আসে নাই অপরদিকে তোমাদের এক হাজার লোক ওদের মাত্র তিনশো তেরো জন ওরা মদিনার বাইরে এইরকম সুযোগ আর পাওয়া তারা মদিনার থেকে সাহায্য করতেও আসতে পারবে না এইভাবে আরো বুঝালো তার এত বড় সাহস তোমাদের মক্কার ব্যবসায়ী দলকে হামলা করতে প্রস্তুত হয়েছে এইভাবে যখন সে উস্কানি দিল শয়তানের পরামর্শে তারা সিদ্ধান্ত করলো যে আমরা যুদ্ধ করব শয়তান আরো অভয় দিল আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের সাহায্যকারী তোমাদের পাশেই আছি যখন শয়তানের পরামর্শ অনুযায়ী যুদ্ধের সিদ্ধান্ত হলো পরের দিন যুদ্ধের ময়দানে মুখোমুখি হলো যুদ্ধের ময়দানে মুখোমুখি হলো শয়তান তখন উল্টা পায়ে পালাতে শুরু করলো মানে পিছন দিকে ফিরে না বরং উল্টা পায়ে পালাতে শুরু করলো যেন ধরা না পড়ে অকালা এবারে আবু জাহাল্লাহ জিজ্ঞেস করলো তোমার কি যাচ্ছ কই নাও তুমি কোথায় যাচ্ছ তুমি না বলেছিলে আমাদের সঙ্গে থাকবে এবারে শয়তান কি উত্তর দেয় শুনুন অকালা ইন্নি বাড়ি উম্মিনকুম শয়তান বলল আমি তোমাদের থেকে বাড়া করলাম তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম বোঝা গেল আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর দুশ্মন্দ থেকে সম্পর্ক ছিন্ন করতে বাড়া করতে হবে ইন্নি বাড়ি উম্মিনকুম শয়তান ওটা বুঝে এজন্য প্রথম সে ঘোষণা করলো যে আমি ঘোষণা করছি তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই ইন্নি বাড়ি উম্মিনকুম কেন সম্পর্ক বিচ্ছিন্ন করলা ইন্নি আরামালা তারাও না আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না কি দেখতে পাচ্ছিল বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে ফেরেস্তা দিয়ে সাহায্য করেছিলেন শয়তান ফেরেস্তাদেরকে চিনে তাদের সঙ্গে ছিল শয়তান ইচ্ছে করলেও আল্লাহকে অস্বীকার করতে পারে না কারণ শয়তান আল্লাহ জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে ফেরেস্তা চিনে সে বলল এমনি আরাম আলা তারাও না আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না এমনি আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহু সাদিদুল ইকাব আল্লাহ তাআলা বড় কঠিন শাস্তিদাতা কঠোর শাস্তিদাতা কে বলছে শয়তান ওয়াজ শুরু করলো যে আল্লাহ তাআলা কঠোর দাতা এইভাবে শয়তানও আল্লাহকে স্বীকার করে বলে ঘোষণা করলো তাহলে আমি যে চিত্র তুলে ধরলাম যুগে যুগে মানুষেরা আল্লাহকে স্বীকার করত আমরা তাদেরকে মক্কার কাফের বলে তারা আল্লাহকে স্বীকার করত বর্তমান যুগের কাফেররা আল্লাহকে স্বীকার করে বর্তমান যুগের এহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে হিন্দুরা ভগবান বলে এমনকি খ্রিস্টানরা এক ধাপে গিয়ে তারা নিজেদেরকে আল্লাহর নাতিপুতি বলে কোরআন বলছে নাহনু আপনা আমরা আল্লাহর নাতিপুতি এবং আল্লাহর প্রিয় এবং আত্মা ভাজন লোক আল্লাহর মদত পুষ্ট আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত লোক না আমরা আল্লাহ নাতিপুতি আপনা নাতিপুতির অর্থে এইভাবে দাবি করে এই জন্য যে কথা বলছি দেখি যুগে যুগে নাস্তিক খুবই কম ছিল আবার এই গত কয়েক জুমা থেকে যে বিষয়টা ছিল তা ছিল মূলত আল্লাহ আছেন এই বিষয় নিয়ে কিন্তু এতটুকু বিশ্বাস করলে কি মুসলমান হওয়া যাবে যদি এতটুকু বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় তাহলে দুনিয়ার এই যাদের কথা বললাম সব মুসলমান কেউ কাফের নাই কারণ সবাই আল্লাহ বিশ্বাস করে কিন্তু আমরা জানি যে শয়তান কাফের আবু জাহেল কাফের আবুল আহাব কাফের ফেরাউন কাফের এই সবগুলো কাফের এহুদিরা কাফের খ্রিস্টানরা কাফের হিন্দুরা কাফের কেন কাফের তাহলে বোঝা দরকার পার্থক্যটা কোন জায়গায় এই জন্য আমি আর একটা বিষয়ের সূচনা করছি তা হলো যে আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করলেই মুসলিম হওয়া যায় না বরং আর একটা বিষয় মুসলিমদের মধ্যে কাফেরদের মধ্যে যারা পার্থক্য করে যেটা ইসলামের মূল ভিত্তি আল্লাহ রসুল সালাম যেই দাওয়াত দিয়েছিলেন যেই দাওয়াত দেওয়ার পরে কুফারদের সঙ্গে তার সংঘর্ষ হয় যেই দাওয়াত দেওয়ার পরে মক্কার লোকদের সঙ্গে আলাদা হয়ে যান সেই বিষয়টা আমরা লক্ষ্য করে দেখব তিনি যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন তোমার হে নবী আপনি যে আদিষ্ট হয়েছেন তা স্পষ্ট বলুন আর এক বলা হয়েছে আপনি আপনার নিকটাত্মীয় নিকট লোকের নিকটের লোকদেরকে সাবধান করুন আল্লাহ রসুল সাল্লাম তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা পাহাড়ে গিয়ে উঠলেন সাফা পাহাড়ে গিয়ে জোরে ডাক দিলেন ইয়া সাবাহা ইয়া আল কোরাইশ হে সকালের বিপদ হে কোরাইশের লোকেরা হে বনু ফেহের হে বনু আব্দুল মুক্তারেব হে বনু হাসেম হে বনু নাম ধরে ধরে ডাকলেন এরপরে সব নেতারা জড়ো হয়ে গেল এবারে আল্লাহ রসুল সাল্লাম বললেন ওহে কুরাইশের নেতারা আমি যদি তোমাদেরকে বলি লাউকুল তুম কালিমাতান ওয়াহিদাতান একটা কথা তোমরা মেনে নাও আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপার প্রান্তে তোমাদের শত্রু প্রস্তুত রয়েছে যেই কোনো মুহূর্তে হামলা করবে মক্কাকে তসনাপ করে ফেলবে তোমরা কি বিশ্বাস করবে সব নেতারা এক বাক্যে বলল অবশ্যই বিশ্বাস করব কারণ না চার রাব না কাদিবান আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই আল্লাহ রাসুল সাল্লাম এবারে আবার বললেন ওহে আমার কোরাইশের নেতারা আমি তোমাদেরকে বলছি যদি একটা কথা তোমরা স্বীকার করে নাও একটা কথার স্বীকৃতি একটা কথা মেনে নাও তামলিকুন আরব গোটা আরবের তোমরা মালিক বনে যাবে অর্থাৎ দিন হলে তোমরা আজম গোটা অনারব বিশ্ব তোমাদের অধীনস্থ হয়ে যাবে তোমাদের ধর্ম মেনে নিবে তোমাদের নেতৃত্ব মেনে নিবে তোমাদের বর্ষটা স্বীকার করবে আবুল জিজিয়া আর যারা তোমাদের ধর্ম মানবে না তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে জিম্মি হয়ে থাকবে একটা মাত্র কথা মানতে হবে নেতারা যখন নেতৃত্ব পাইল তখন খুব খুশি মোহাম্মদ বলো একটা কেন এরকম দশটা কথা মেনে নিব জলদি করে বলো সেই কথাটা কি যে কথা মানলে পরে আরবের মালিক বনে যাব যে কথা মানলে পরে গোটা বিশ্ব আমাদের ধর্ম অনুসরণ করবে যে কথা মানলে পরে গোটা বিশ্বের লোকের আমাদেরকে জিভিয়ে দিবে কর দিবে এমন কথা বলো কে কথা কি এবারে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইয়া আইহান্নাথ কুলু লা ইল্লাল্লাহ তুফলিহুন হে বিশ্ববাসী তোমরা বলো লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া আর কোন আনুগত্য পাওয়ার উপযুক্ত নেই এই কথা বললেন তাহদুদুন আল্লাহ ওয়াহদাহু ব্যাখ্যা দিলেন তোমরা এক আল্লাহর ইবাদত করবে আনুগত্য করবে দাসত্ব করবে জীবনের সব ক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্র জীবনে সব জায়গায় এক আল্লাহর ইবাদত করবে আনুগত্য করবে মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া অন্য যা কিছু ইবাদত করো সবগুলো বর্জন করবে এই হলো সেই একটা কালিমা একটা কথা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে আবু লাহাব আবু জাহেল প্রতিবাদ করলো আর বলল তোমার গোটা জীবন ধ্বংস হোক আলি হাদা জামাতানা তুমি আমাদেরকে এজন্য জমা করেছ এরপরে মক্কা লোকেরা বুঝে শুনে প্রতিবাদ করলো তারা বলল বুঝতে পারলো এই লাইলার অর্থ হচ্ছে আমাদের দেবদেবী সব শেষ হয়ে যাবে তিনশো ষাট মূর্তি শেষ হয়ে যাবে লাইলার অর্থ হচ্ছে আমাদের মন গড়া আইন কানুন বন্ধ হয়ে যাবে লাইলাহার মানে হচ্ছে আমাদের মন গড়া জীবনযাপন বন্ধ হয়ে যাবে এক আল্লাহর হুকুম আমাদের মেনে চলতে হবে এটা বুঝে শুনেই তারা প্রতিবাদ করেছে কোরআন বলছে আবু লাহাব বলল আজাল আল ইলাহা ওয়াহিদা সে কি সমস্ত আলেহাদেরকে এক আল্লাহে কেন্দ্রীভূত করে ফেললো নিশ্চয়ই এটা বড় আশ্চর্য কথা আগা সাইন অত্যাশ্চর্য কথা এটা যে সমস্ত আল্লাহ গুলোকে এক আল্লাহ কেন্দ্রীভূত করে দিল বোঝা গেল এইখানেই পার্থক্য এইখানেই পার্থক্য ইসলাম বলে এক আল্লাহ সবকিছুর মালিক আর ওরা বলে আল্লাহ আছেন অন্যগুলো আছে সেজন্য বলেছিলাম আব্দুল মোত্তালেবের এক পুত্রের নাম যেমন আবদুল্লাহ ছিল তেমন আর এক পুত্রের নাম ছিল আব্দুল শাম সূর্যের গোলাম আর এক পুত্রের নাম ছিল আব্দুল ওজনা ওজনার গোলাম এইভাবে আল্লাহ আছে অন্যগুলো ও আছে এরকম ভাবে দেখা যায় মক্কার লোকের আল্লাহ মানে হিন্দুরা আল্লাহ মানে আবার তিন কোটি না তিরিশ কোটি দেব দেবীর পূজা করে এগুলোও ঠিক আছে এইখানেই মুসলিমদের সাথে অন্যদের পার্থক্য একটা পার্থক্য এটা দুই নম্বর পার্থক্য হলো এটা হলো আল্লাহর উলুহিয়ত আল্লাহর আনুগত্য আল্লাহর এবাদত একমাত্র আল্লাহর কবলা ইলাহা ইল্লাল্লাহ এরপরে দুই দাম দুই নম্বর পার্থক্য হচ্ছে যখন আল্লাহর থেকে মানলাম থেকে মেনে নেওয়ার পরে দুই নাম্বার কাজ হচ্ছে তার আইন মেনে চলা এটা আপনারা জানেন যে সার্বভৌমত্বের কমান্ড কি আইন বলা হয় এই জন্য আমাদের দেশে নিয়ম আছে জনগণ ভোট দেয় এমপি বানায় এমপিরা সংবিধানে লেখা আছে সংবিধান সাতের এক লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ এই জনগণ ভোট দিয়ে তারপরে এমপি বানায় এমপিরা সংসদে গিয়ে সার্বভৌম ক্ষমতা মালিক হয় এরপরে তারা ওখান থেকে যে আইন অর্ডার দেয় সেটা হচ্ছে আইন কারণ আইন বলাই হয় সার্বভৌমত্বের কমানকে একজন মুসলিম যখন সার্বভৌমত্বের অধিকারী মনে করলেন কাকে আল্লাহ সুবাহকে এবার সে আল্লাহর আইন মানবে এই অর্থে আল্লাহকে বলা রব কি বলা হয় রব রব মানে এইখানে চলে আসে এই বিষয়গুলো আল্লাহ সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা জীবনদাতা বিধানদাতা আইনদাতা এই সবগুলো রব সুতরাং না মানলে পরে এক আল্লাহর উলুহিয়তকে মানতে হবে সার্বভৌমত্বকে মানতে হবে আবার দিকে সে আল্লাহর কমান্ডকে মানতে হবে যদি কোনো ব্যক্তি আল্লাহর সার্বভৌমত্ব মানল কমান্ড মানে না সে শয়তানের মতো শয়তান সব মানে কিন্তু আল্লাহ হুকুম মানে নাই শয়তান সব হুকুমকে অমান্য করেছে তাও না আপনারা বলবেন যে আমরা তো ওদের মূর্তি পূজা করি না মক্কার লোকেরা মূর্তি পূজা করতো আসুন সেই প্রসঙ্গে আমি বলছি মক্কার লোকেরা মূর্তি পূজা করতো কেন তাও কোরআন বলছে মা না আবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা আমরা মূর্তি শুধুমাত্র এজন্য পূজা করি যে মূর্তিগুলো সামান্য হলেও আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে কি জন্য মূর্তি পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্য আমাদের যুগেও মূর্তি আছে রাস্তার মনে মনে মূর্তি আছে চেতনার মূর্তি আছে বিভিন্ন স্মৃতির মূর্তি আছে এরকম ভাবে মূর্তি আছে আগুনের সামনে নির্ভরতা পালন করা হচ্ছে এরকম বিভিন্ন শহীদ মিনার তৈরি করে তার নির্ভরতা পালন করা হচ্ছে এইগুলোই মূর্তি এইভাবে তাদেরকে ফুল দেওয়া হচ্ছে তাদের জন্য নগ্ন বা হাঁটা হচ্ছে এইভাবে মূর্তির চেহারা যুগে যুগে পরিবর্তন হয় বর্তমান যুগের মূর্তি একরকম বরং মক্কার লোকেরা মূর্তি পূজা করতে আল্লাহকে পাওয়ার জন্য আর আমাদের যুগের লোকেরা মূর্তি পূজা করে হেফাজত করে কিসের জন্য আল্লাহকে পাওয়ার জন্য না এমনি ভাবে মক্কার লোকেরা কবর পূজা করতো না আমাদের যুগের লোকেরা কবরের ভিতরে মূর্তি রেখে মুদ্রা রেখে তারপর পূজা করে আমি কবরের সেই মৃত্যু লোকদের কথা বলছি না ওনারা বড় বড় হতে পারে আল্লাহওয়ালা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ রায় আজমির রহমতুল্লাহ রায় এরা এগুলো করতে পারেন নাই আজকে তাদের কবরে কি করা হচ্ছে কবরে গিয়ে দেখবেন দিনের বেলায় হাজার হাজার মোমবাতি জ্বালা হচ্ছে টাকা দেওয়া হচ্ছে পয়সা দেওয়া হচ্ছে চেষ্টা করা হচ্ছে এবং গিরাপ করানো হচ্ছে এবার আগরবাতি মোমবাতি এগুলো তো আছেই এইভাবে কবরে যা করা হচ্ছে আমার মনে পড়ে সেই জওহরলাল নেহরুর কথা তিনি যখন দেখলেন যে আজমিরে হাজার হাজার লোক যায় তখন ওখানে গেলেন দেখে পড়তে হাসলেন হেসে পরে মন্তব্য করলেন মুঝে বাপ সমঝ আগেই আমার বুঝে এসেছে হিন্দু আর মুসলিম মে কোই ফরক নেই হয় হিন্দু মুসলিমের মধ্যে কোন পার্থক্য নেই फर्क सिर्फ यही है वो भी अल्लाह वालों के पूजा करते हैं हम भी करते हैं वो कबर में रख कर पूजा करते हैं हम मूर्ति बना के पूजा करते हैं আমার বুঝে এসেছে হিন্দু আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নেই হিন্দুরাও বড় বড় আল্লাহওয়ালাদের পূজা করে মুসলিমরাও পূজা করে মুসলিমরা কবরে রেখে তারপরে পূজা করে আর হিন্দুরা ওদের মূর্তি তৈরি করে তারপর উপরে রেখে পূজা করে পার্থক্য এটা আজকে সেটাই দেখা যাচ্ছে বিভিন্ন মাদারে গেলে দেখা যায় কবর পূজা এমন ভাবে চলছে টাকা পয়সা নিজ হাতে ফেলুন আবার দেখা যায় ঘন্টা লাগায় কব কবুল হয়ে গেছে এক এক কবরের সামনে আপনি সিলেট যান গতার মাসের ময়লা কাটে মানুষে চট্টগ্রাম যান সেখানে কর্তব্যের ময়লা কাটে খান জাহানারি যান কুমিরের ময়লা কাটে কুমির যদি কারো মুরগি না খায় কান্দে আরে আমার মুরগি কবুল করে নাই অবসমান জাতি যেই কুফাররা থানায় কাবা পূজা করত সেই সেই সব কাজ করতো না আজকে যদি ওই কারণে এই সব কাজ করে তারপরে মুসলমান হয় তাহলে মক্কার কুফার দোষটা কি ছিল শয়তানের কি দোষ ছিল বুঝা গেল এই সব করলে মুসলমান থাকে না মুসলমান কি জন্য থাকে লাল পুরা ইমান রাখতে হবে আজকে যে জায়গায় যায় সব জায়গায় একই কথা অর্থ জানি না কয়টা অংশ তা জানা নাই শর্ত কি রোপণ কি কিচ্ছু জানা নাই আর আমরা সাক্ষী দিচ্ছি একটা আদালতে সাক্ষী দেয় সেও জানে যে আমি সাক্ষী দিচ্ছি জেনে শুনে আপনি কিসের সাক্ষী দিলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুর সাক্ষীর কি অর্থ আমরা ইনশাআল্লাহ সে বিষয়গুলো আলোচনা করব আগামী জুমাতে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ কয়টা রোকন রোকন কয়টা তারপরে শর্ত কয়টা এবং কিভাবে লাইলা পড়লে মুসলিম হওয়া যায় শুধু লাই লাইলা করেছে আমরা করলাম বাপদাদা মূর্তি পূজা করেছে আমরাও করলাম মক্কার কুফাররা মূর্তি পূজা করতে আমরাও করলাম এর নাম মুসলমান নয় কোরআনের সুরা বাকারার আট নম্বর পরিষ্কার বলা হচ্ছে মানুষের মধ্যে একদল মানুষ এমন আছে যারা বলে আমান্না বিল্লাহ আখের আমরা আল্লাহ বিশ্বাস করি গোরকাল বিশ্বাস করি আল্লাহ বলছেন খবরদার খবরদার ওই লোকগুলো মমিন নয় ওরা কি ওরা মুনাফিক আজকে আমাদের গত বলেছিলাম লোকেরা জিজ্ঞেস করতে আসে সবে মেয়েরা যে কয় রাখাত নামাজ আমি বলেছিলাম কয় রাখাত নামাজ সবে মেয়েরা সতেরো রাগাত নামাজ ফজরে দুই রাগাত জহরের চার রাগাত আসরের চার রাগাত মাগরের তিন রাগাত এশায় চার রাগাত এই সতেরো রাগাত নামাজ সারা জীবন পড়তে হবে হ্যাঁ, টাইম মতো পড়তে হবে সেই ফরজ ফরজগুলোর খবর নাই নবী যেই মেয়েরাজে নামাজ নিয়ে আসবে সেই নামাজের খবর নাই নফল নামাজ পড়তে আসে মেয়েরাজের রাতে অবশ্য আমার জাতি মানব আল্লাহ রসুল মেয়েরাজের রাতে আটটা জিনিসকে নিয়ে এসেছেন গতদিন বলেছিলাম জেহাদ নিয়ে এসেছেন ইসলাম নিয়ে এসেছেন হিজরত নিয়ে এসেছেন সাদাকা জাকাত নিয়ে এসেছেন রমজান রোজা নিয়ে এসেছেন এই সবগুলো পালন করার নামে হচ্ছে কি করা মেয়েরাজ পালন করা সেই সব খবর নেই দেখা যায় এই বেদাত গুলো যেগুলো সাহাবাই কাম করেন নাই তাবেইন করেন নাই সেই কাজগুলো আমাদের সমাজ করছে আর দাবি করে মুসলিম মুসলমান দাবি করে কি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আবার আসবে আগামী জুমাতে আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং অনুকার দান করুন